মন যে আমার রয় না ঘর রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা মন যে আমার রয় না ঘর রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা কিসে আকর্ষণে চায় চলে যায় বাধা মনে না মন যে আমার মন যে আমার রয় না করে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা তোয়ারা আশেক তোমার যারা তোমার প্রেমে পাগল সাবে নিখিল বিশ্বধারা প্রেমে তোমার মাতোয়ারা আশেক তোমার যারা আমায় দিদার দিয়ে আমায় দিদার দিয়ে ধন্য করো ফেলে দিও না মন যে আমার মন যে আমার রয় না রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা মক্কা ছেড়ে তুমি যখন এলে মদিনায় খুশির বন্যা সৃষ্টি রাজে মাতম খেলে যায় মক্কা ছেড়ে তুমি যখন এলে মদিনায় খুশির বন্যা সৃষ্টি রাজে মাতম খেলে যায় তাহার সুরে সুরে তাহার সুরে সুরে শিশুরা তো গাইল যে বন্দনা মঞ্জে জামা মঞ্জে জামার যে রয় না ঘরে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা ওই মদিনার মাটি তুমি অন্য কারো মরে দেখা দিয়ে দাও না গো হৃদয়টাকে ভরে ওই মদিনার মাটি তুমি অন্য কারো মরে দেখা দিয়ে দাও না গো হৃদয়টাকে ভরে আমার পাগল মনটা আমার পাগল মনটা যায় রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা খুচাও গো মনের ব্যথা দেখা দাও আমার সুপারিশ করিও আমার কঠিন হাসরে খুচাও গো মনের ব্যথা দেখা তোমার সেই বিপদে তুমি ছাড়া উপায় রবে না যে আমার মন যে আমার রায় নাগার রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা কি যে আকর্ষণে যায় চলে যায় বাধা মানে থাকতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা মন যে আমার রায় না করে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা